وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله আলহি ومن ওমান ওয়ালা بعد প্রিয় দর্শক আপনার সকলকে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আমরা তৃতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করছি যেখানে আমরা আলোচনা করছি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে আমাদের কোন কোন মূলনীতি গ্রহণ করা দরকার আমরা এখানে অনেকগুলো মূলনীতির কথা আপনাদেরকে বলেছি প্রায় দশটি মূলনীতির কথা আর সেখানে গত পর্ব ধরে আমরা দ্বিতীয় মূলনীতি আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব তৃতীয় মূলনীতি এবং সময় পেলে আমরা ইনশাল্লাহ চতুর্থ মূলনীতিটিও আলোচনা করব তৃতীয় যে মূলনীতি সেই মূলনীতিটি হচ্ছে শিশুদের মাঝে উত্তম কাজের প্রতিযোগিতা আয়োজন করা শিশুদের মাঝে উত্তম কাজের প্রতিযোগিতা আয়োজন করা দ্বিতীয়ত যে বিষয়টি আজকে যদি আমরা সবাই আলোচনা করব তাহলে শিশুদেরকে অনুপ্রাণিত করার মূলনীতি গ্রহণ করা অর্থাৎ অনুপ্রাণিত করতে হবে শিশুদেরকে অনুপ্রেরণা প্রদান করতে হবে উৎসাহ প্রদান করতে হবে এ দুটো বিষয় তাহলে প্রথমত হচ্ছে শিশুদের মাঝে প্রতিযোগিতার আয়োজন আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুদেরকে আমরা একদিকে যেমন তাদেরকে আনন্দিত রাখতে হবে খুশিতে রাখতে হবে এটি যেমন খুবই জরুরি তেমনিভাবে আমরা তাদের মধ্যে যদি প্রতিযোগিতার আয়োজন করি তাহলে শিশুদের মাঝে এই প্রবণতা তৈরি হবে যে তারা অন্যদের চেয়ে যে কোনো কাজে অনেক ভালো করতে হবে অন্যদের চেয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে অতএব তাদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা এবং এই প্রতিযোগিতা যারা ভালো করবে যারা চ্যাম্পিয়ন হবে যারা ফার্স্ট হবে যারা অন্য চেয়ে এগিয়ে যাবে তার মাঝে তাদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা এটা বিকাশের ক্ষেত্রে সুপ্ত প্রতিভার বিনির্মাণের ক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো পদ্ধতি নেই এটি সর্বোত্তম পদ্ধতি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম তিনি শিশুদের মাঝে এই প্রতিযোগিতার যে স্পিরিট এটি তিনি তৈরি করেছেন যাতে শিশুদের মধ্যে যে ভয়ঙ্কর অত্যন্ত শক্তিশালী যে প্রবণতা রয়েছে খুবই তার যে ক্যাপাসিটি রয়েছে খুব খুব অত্যন্ত সম্ভাবনাময় যে প্রবণতা যে শক্তি তার মধ্যে রয়েছে এই শক্তি যাতে সেখানে তার বিকাশ ঘটে তার যাতে উন্মেষ ঘটে এই জন্য রসুল ইসলাম এই কাজটি করেছেন যেমন আমরা এখানে দেখি যে এই উন্মেষের ক্ষেত্রে অর্থাৎ তার প্রতিভা বিকাশ বা তার যে সুপ্ত যে শক্তি রয়েছে এই শক্তির উন্মেষের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তাদের মাঝে চিন্তাগত চিন্তার প্রতিযোগিতা তিনি তাদের মধ্যে তৈরি করে দিতেন যে চিন্তা করে দেখো যে এই জিনিসটি কি আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরছি রসুলাম কখনো কখনো সাহাবিদের মাঝে তিনি প্রশ্ন ছুড়ে দিতেন এবং তিনি বলতেন সেখানে কিন্তু এই যারা সামনে বসা সাহাবাই কালামদের মধ্যে যারা উপস্থিত সেখানে কিন্তু অনেক শিশু রয়েছে রয়েছেন বয়স্করা রয়েছেন যুবকরা সকলের সামনে তিনি প্রশ্ন ছড়িয়ে দিতে বলতেন যে এটা কি হতে পারে এবং এর মাধ্যমে তিনি তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এর ইমার্জেন্সির জন্য রাসুল্লাহ সাল্লাম এই আয়োজন করতেন যেমন আমরা এখানে বখারের একটি হাদিস দেখি আবদুল্লাহ অমর আদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসুল্লাহ একবার বললেন ইন্নামিন সাজারিল বাওয়াদি সাজারাতুল্লাহ ইয়াসকুতু ওয়ারাকাহা যে আমাদের এই যে গ্রামগণ অঞ্চলে বা আমাদের লোকালয়ে এমন কিছু গাছ আছে তোমাদের একটি গাছ এমন আছে যার কখনো পাতা পড়ে না এমন গাছ রয়েছে আমরা তো জানি এমন কি গাছ আপনাকে যদি প্রশ্ন করি যে কি গাছ রয়েছে যে গাছের পাতা পড়ে না আপনাকে কিন্তু চিন্তা করতে হবে গাছের পাতা পড়ে না মানে কেমন গাছ এটি আবার আমরা তো সবসময় গাছের আম গাছের পাতা পড়তে দেখি বড়ই গাছের পাতা পড়তে দেখি এরকম সব গাছের কিন্তু আমরা পাতা পড়তে দেখি কিন্তু আসলে কি গাছের পাতা পড়ে না রাসুল্লাহ সাল্লাহাম তখন বললেন ওয়া ইন্নাহা আল মুসলিম এটি হচ্ছে আসলে একজন মুসলমানের উদাহরণ যে একজন মুসলিমও এরকম যে তার কোনো কখনো পতন হয় না তার কোনো জিনিসের কখনো পতন হয় না তখন তিনি বললেন যে এটি আসলে একজন মুসলিমের উদাহরণ তাহলে তোমরা বলো তো যে গাছটি কি যে গাছটি একজন মুসলিমের উদাহরণের মতো ফাহাদ্দিসুনি মাহিয়া তোমরা বলো যে গাছটি কি ফাওয়াকান্নাসুফি সাজারিল বাওয়াদি তখন লোকেরা যে লোকালয়ের যে গাছগুলো রয়েছে গ্রাম অঞ্চলে যে সকল গাছ রয়েছে এগুলো নিয়ে তারা আলোচনা শুরু করলো আব্দুল আবদুল্লাহ আব্বাস আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইমাম বোখার আদিষ্ট বর্ণনা করছেন ওয়াকা ফি নাফসিহি আন্নাহা নাখলা যে আমার মনে পড়লো আমার মনে হলো যে এটি আসলে খেজুর গাছ যে খেজুর গাছে পাতা পড়ে না আমার মনে হলো সুম্মা হাদ্দাসানা রাসুল্লাহাম ফাকাল আর নাখলা এরপর রাসুলাম দেখলেন যে কেউ উত্তর দিচ্ছেন না তখন রাসুলাম নিজেই বললেন যে হিয়া আর নাখলা তুই এটি হচ্ছে আসলে খেজুর গাছ এখন এই যে ঘটনাটি আমরা বর্ণনা করলাম এর আরেকটি বর্ণনা আমরা আরেকটি রেওয়ায়ত বর্ণনা করে তারপরে এখান থেকে আমরা কি শিখলাম সে বিষয়ে আলোচনা করবো অফি রেওয়া ইতিন ইয়াবরুজুফিয়া ইবনু অমর আদামা জওয়াবি অন্য একটি হাদিসের অন্য একটি বর্ণনায় ইবনে আব্বাস রদি আল্লাহ তালন তিনি মানে ইবনে অমর আদি তিনি বর্ণনা করছেন যে কেন তিনি ওই গাছের নাম তার তার মনে পড়া সত্ত্বেও ওই গাছের নাম জানার পরেও তিনি কেন সেটি বললেন না তিনি বললেন ফাইদান আনা আসগারুল কৌমি ফাসাকাত্তু যে আমি আসলে ছিলাম ওইখানে যারা লোকেরা ছিল সবার মধ্যে বয়সে সবচেয়ে ছোট সবচেয়ে কম বয়সের এই জন্য আমি চুপ থেকেছিলাম এটি কেন চুপ থেকেছিলাম এটি চুপ থেকেছিলাম কারণ হচ্ছে যে বড়দের প্রতি আমার বয়স কম এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি এই কাজটি করেছি আমি উত্তর দেইনি তাহলে আমরা এখানে যেটি দেখি এখন আমরা হাদিসের বিশ্লেষণ করছি প্রথমত হচ্ছে হচ্ছে রাসুল্লাহ সাল আলাইসলাম এমন একটি প্রশ্ন তুলে ধরলেন এমন একটি প্রশ্ন তাদের সামনে উপস্থাপন করলেন যেটি তাদের যে বুদ্ধির তাদের যে মেধার যে যে তালা রয়েছে এগুলোকে উন্মুক্ত করে দেবে এগুলোকে খুলে দেবে তাদের বুদ্ধিকে বিকাশ বিকশিত করবে তাদের জ্ঞানকে তাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারকে এটিকে আরও ব্যাপক করবে আরও ওয়াইড করবে এবং তাদের মধ্যে যদি কোনো জড়তা থাকে তাদের মধ্যে যদি কোনো বুদ্ধিবৃত্তিক অপারঙ্গমতা থাকে তাহলে সেটি অবশ্যই দূর করে দেবে এই জন্যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এভাবে তাদেরকে তাদের সামনে প্রশ্ন তুলে ধরেছেন এবং আমরা জানি যে এটা সাধারণত বিভিন্ন ভাষা যেমন আমরা সিরিয়াতে দেখি এটাকে আত্মাহাজির এবং মিশরে এগুলোকে আলফাওয়াজির এই বলে উৎসাহ বলা হয় এগুলো নাম দেওয়া হয় যে এই জাতীয় বিষয় শিশুদেরকে বা অন্যকে কোনো প্রশ্ন তার সামনে উপস্থাপন করে তার কাছ থেকে সেটি জানতে চাওয়া তার বুদ্ধিভিত্তিক উন্নয়নের জন্যে আমরা এই যে ইবনে অমর আদি আল্লাহ তালানহু তাকে আমরা দেখি যে তিনি তাহলে একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং যুদ্ধটি কি সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে বড়দেরকে রাসুল ইসলামী যুদ্ধে আমন্ত্রণ জানালেন ছোটদেরকে আমন্ত্রণ জানালেন and the question was equally similar to every one of them and the prizes were also equal and none was restricted on the base of their age to respond কাউকে সময়ের বয়সের উপর নির্ভর করে বলা হয়নি যে তোমরা উত্তর দিতে পারবে না it was open to all প্রত্যেকের জন্য এটি ওপেন ছিল এবার আমরা এখানে দেখলাম যে রাসুল্লাহ সাল্লাহাম তাদের বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য এরকম প্রশ্ন তাদের সামনে ছুড়ে দিয়েছেন এটি তো আমরা বুদ্ধিভিত্তিক বিকাশের কথা বলছি প্রতিযোগিতার আয়োজন কিন্তু কখনো কখনো তাদের শারীরিক বিকাশের জন্য প্রতিযোগিতার আয়োজন রসুল ইসলাম করতেন এখানে আরেকটি হাদিস আমরা বর্ণনা করছি ইমাম আহমেদ ইবিন হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবিন আল হারিস রদি আল্লাহ তালহ থেকে আরেকজন শিশু সাহাবি তিনি বলছেন কানা রসুল ইসলাম ইয়াসুফ আবদাল্লাহ ও ওবায়দাল্লাহ ও কুসায়রা বানি আল্লাহ আব্বাস রদি আল্লাহ তালহুম সুম্মাইয়াকুলু রসুলাম কখনো কখনো তিনি আবদুল্লাহ ইবিন জাফর তিনি ওবায়দুল্লাহ ইবিন আব্বাস তিনি কুসাইর ইবনে আব্বাস এই তিনজনকে তিনি একত্রিত করতেন একত্রিত করে তিনি লাইন ধরে দাঁড়া করাতেন তারপর তিনি বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা দৌড়ে যে আমার কাছে প্রথম আসতে পারবে তার জন্য এই পুরস্কার রয়েছে দেখুন সোহান আল্লাহ হামদি আল্লাহ রসুলাম শিশুদেরকে তিন শিশুকে তিনি একত্রিত করে দাঁড়া করাতেন লাইন ধরে যে লাইন ধরে দাঁড়াও এবার তিনি দূরে আসতেন দূরে এসে তিনি বলতেন যে যে দৌড়ে আমাকে আগে স্পর্শ করতে পারবে আমাকে ধরতে পারবে তার জন্য এই পুরস্কার রয়েছে হতে পারে আধুনিক যুগে আপনি হলে বলতেন চকলেট তার জন্য পুরস্কার রয়েছে অথবা রসুলাম সেই যুগে হয়তো তার জন্য পুরস্কার রাখতেন হচ্ছে খেজুর অথবা অন্য অথবা কোনো খেলনা পুরস্কার রেখেছেন রাখতেন আমরা হয়তো বা তার জন্য এরকম যে কোনো একটি পুরস্কার রাখতে পারি আসলে তাদের মধ্যে এটি তাদের শারীরিক বিকাশের জন্য কারণ যতটা দৌড়াদৌড়ি করবে শিশু ততটা তার উন্নয়ন শারীরিক উন্নয়ন হবে এটি একজন শিশুর মধ্যে এই উত্তর উৎকর্ষ সাধনের জন্য আমাদেরকে এই কাজটি করা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি যদি আল্লাহ সুবহানুয়া তারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি হওয়ার পরেও যদি তিনি এই কাজটি করতে পারেন তাহলে আমাদের কি করণীয় তো আমরা কিন্তু আলোচনা শেষ করিনি আমরা বলছিলাম যে তিনি বলতেন যে যে আমার কাছে আসতে পারবে আগে তার জন্য রয়েছে এই পুরস্কার এরপরে তারা তিনি বলছেন যিনি আবদুল্লাহ ইবনে আল হারেস আল্লাহ তিনি বলছেন যে আমরা যখন এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম তারপরে আমাদের মধ্যে আমরা কেউ হয়তোবা দৌড়ে যেতাম কেউ গিয়ে আমরা রাসুল ইসলামের কোলের উপর পড়তাম কেউ গিয়ে আমরা রাসুল ইসলামের বুকের উপর পড়তাম কেউ রাসুল ইসলামের পিঠে গিয়ে আমরা পড়তাম রাসুল ইসলামের হাত আমরা ধরতাম আর রাসুল ইসলাম তখন প্রত্যেকের জড়িয়ে ধরে তিনি চুম্বন দিতেন তিনি প্রত্যেকের জড়িয়ে ধরতেন এবং প্রত্যেকে তিনি আলাদা করে চুম্বন করতেন সুবহান আল্লাহ বিহামদি কিভাবে দেখুন শিশুদের মধ্যে আনন্দ এর প্রবেশ ঘটানো কিভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা ভালো করার একটি প্রবণতা তাদের মধ্যে তৈরি করা এটি রাসুল ইসলাম করতেন এটিকে শুধুমাত্র তাদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন কি শুধুমাত্র শারীরিক এবং মানসিক ন এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেমন এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে শিশুদের মধ্যে কোনো কাজের সাহসিকতা তৈরি করা শিশুদের মধ্যে কর্ম উদ্দীপনা তৈরি করা তারা অলস যাতে না হয়ে যায় শিশুদের মধ্যে তাদের যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে যারা খুব ভালো করবে তাদেরকে পুরস্কার দেয়া এর মাধ্যমে তাদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করা যে আমাদেরকে এক্সেলেন্স অর্জন করতে হবে আমাদেরকে এক্সেল এক্সেলেন্ট হতে হবে আমাদেরকে অন্য সকলকে পিছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই জন্য তিনি বলতেন মানসাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়াকাদা অতএব প্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে শিশুদের মাঝে যদি আপনি তাদের প্রতিভার যদি বিকাশ চান তাহলে তাদের মাঝে এরকম প্রতিযোগিতার আয়োজন করতে হবে এবং আমরা আরেকটি বিষয় এখানে দেখছি যে এর আরেকটি চমৎকার উদ্দেশ্য রয়েছে যেটা আমরা বললাম যে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশ বা তাদের তাদের শারীরিক বিকাশ নয় অনেক ক্ষেত্রে তাদের যে সোশ্যাল বা সামাজিক বিকাশের জন্য এটি জরুরি সামাজিক বিকাশ বলতে আমি যেটি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে সোশ্যাল ইন্টিগ্রিটি সমাজে সকলে একসাথে থাকার যে একটি মূল্যবোধ একটি মানসিকতা একটা স্পিরিট এই স্পিরিট কিন্তু তৈরি হবে না হয় কিন্তু এই শিশু আলাদা থাকবে অন্য থেকে সবসময় আইসোলেটেড থাকবে এই যে আইসোলেশন অন্যকে সহ্য না করা অন্যের সাথে একসাথে থাকার মতো যোগ্যতা একসাথে থাকার কিন্তু জন্য কিন্তু অনেক বড় যোগ্যতা লাগে আর এটি কিন্তু এইভাবেই তার মাঝে তৈরি হয় আপনি তাকে সবসময় আলাদা করে রাখবেন যেমন ধরুন যাদের যাদের বাচ্চারা অন্য কোনো বাচ্চাদের সাথে মেশে না এবং শহরের অবস্থাটা তাই যে শহরের বাচ্চাগুলো অন্য বাচ্চাদের সাথে মেশার সুযোগ পায় না তারা এক একটা ঘরের কোণের মতোই থাকে এবং তারা টেলিভিশন বা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে এরা আসলে খুব সোশ্যাল হয় না বা সামাজিক সামাজিকতা বলতে যেটি বোঝায় তা তারা হয় না আমরা গ্রাম অঞ্চলে দেখি কোনো একটি পাড়ায় যদি একটি ঘটনা ঘটে তাহলে আরও আট দশটি পাড়ায় সেটির সংবাদ হয়ে যায় কিন্তু শহুরে লাইফে আমরা এরকম হয়ে গেছে যে আমার পাশের ফ্ল্যাটে পাশের বাড়ির কথা তো অনেক পরের কথা পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেই সংবাদ আমরা রাখি না কারণ হচ্ছে কি কারণ আমাদের জীবনটা আসলে এরকম আইসোলেটেড সিঙ্গল এরকম হয়ে গেছে যে আমরা এখন একাকী জীবনযাপন করছি আমাদের সন্তানরাও কিন্তু এভাবে একাকী জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে অতএব আমাদের সন্তানদের মাঝে যদি আমরা সেই স্পিরিটটি তৈরি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে অন্যদেরকে নিয়ে একসাথে থাকার মতো যে যোগ্যতা এই যোগ্যতা ধীরে ধীরে ইনশাল্লাহ তাদের মাঝে এইভাবে তৈরি হবে তাদের মধ্যে এভাবে ছড়িয়ে পড়বে এটি হচ্ছে তৃতীয় মূলনীতি আর চতুর্থ যে মূলনীতিটি আমরা আজকে আলোচনা করব বলেছিলাম সেই মূলনীতিটি হচ্ছে তাদেরকে সবসময় উৎসাহ প্রদান করা শিশুদেরকে সবসময় উৎসাহিত রাখতে হবে উৎসাহ প্রদান করতে হবে আমাদের একটি প্রবলেম হলো যে আমরা শিশুদেরকে বিভিন্ন সময় ধমক দিয়ে যেমন বড়দের সামনে কথা বলতে আমরা তাদেরকে দেই না তারা তাদের যে বক্তব্য সেগুলোকে পেশ করতে দেই না তাদেরকে আমরা শিশুদেরকে কখনো কখনো আমরা বলি যে চুপ থাকো আমরা বড়রা আছি বড়রা কথা বলবো এভাবে শিশুদের যে সুপ্ত প্রতিভা রয়েছে তাদের যে ডরমেন্ট ক্যাপাসিটি রয়েছে তাদের যে রয়েছে হিডেন পাওয়ার এই হিডেন পাওয়ারগুলো কিন্তু আমরা ওপেন হতে দেই না আমরা এগুলোর ইমার্জেন্সির জন্য কাজ করি না অতএব আমরা শিশুদেরকে অবশ্যই সেটি সেটি তাদেরকে অনুভূতিগত যে অনুপ্রেরণা প্রদান করুক অথবা অর্থগত অনুপ্রেরণা প্রদান করি যাই করি না কেন আমাদেরকে অবশ্যই তাদেরকে অনুপ্রেরণা প্রদান করতে হবে মনে রাখতে হবে অনুপ্রেরণা যাই হোক না কেন পুরোটাই কল্যাণ করে যেই অনুপ্রেরণা হোক না কেন সে যদি ভালো কাজের অনুপ্রেরণা হয় তাহলে অবশ্যই অবশ্যই অনুপ্রেরণা কল্যাণ কল্যাণকর মানুষকে অনুপ্রেরণা ভালো কাজে নিশ্চয়ই উদ্বুদ্ধ করে এটি এর কোনো ব্যর্থ নেই এর কোনো বিকল্প নেই আমরা দেখি রাসুসলামকে আল্লাহ সবহানত নির্দেশ করেছেন যে ইভেন মুসলিম যারা ক্যাপাবল যারা যুদ্ধের ময়দানে কাফের মুশরেক সত্যদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে তাদেরকে তিনি বলেছেন যে হে নবী আপনি তাদেরকে উদ্বুদ্ধ করুন যুদ্ধের ক্ষেত্রে অথবা উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা ইন্সপায়ার করা মোটিভেট করা প্রমোট করা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটি শিশুর বিকাশের ক্ষেত্রে তার বিশেষ করে ইতিবাচক তার ইতিবাচক কনস্ট্রাকটিভ সৃষ্টিশীল বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে শক্তি রয়েছে এই শক্তিটি আনট্যাক করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে যে ভালো প্রবণতা রয়েছে এই প্রবণতাগুলোকে উন্মেষের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা যে কাজটি করছে এই কাজটি অব্যাহত রাখার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ধরুন আপনার শিশু অথবা আপনার সন্তানটি তার শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো করেছে আপনি তাকে উৎসাহ প্রদান করলেন তাকে থ্যাংক ইউ প্রদান করলেন তার জন্য গিফট নিয়ে আসলেন তাকে আরও অনুপ্রেরণা দিলেন তাহলে দেখা যাবে যে he or she will continue to excel in his or her class তিনি সেখানে ভালো করতে আরও উৎসাহিত হবেন আরও অনুপ্রাণিত হবেন এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম শিশুদেরকে এই সকল কাজে অনুপ্রেরণা করতে তিনি সুপ্রিম এক্সাম্পল শো করেছেন ডেমনস্ট্রেট করেছেন যেমন আমরা আজকেই একটি হাদিসে আলোচনা করে এসেছিলাম সেখানে রাসুসলাম বলেছেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা বা কাদা যে আব্দুল ইবনে আল হারিস আল্লাহ তালু ওবায়দুল্লাহ এবং কুসাইয়ের তারা রাসুল্লাহ সাল্লাম তাদেরকে একত্রিত করে বলতেন যে যারা দৌড়ে আমার কাছে আগে আসতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে এইভাবে রাসুলাম তাদের মাঝে ভালো কাজের প্রতিযোগিতা প্রবণতা ইত্যাদি তিনি তৈরি করার জন্যে তিনি তাদেরকে উৎসাহ প্রদান করতেন উৎসাহ প্রদান করতেন যে ভালো করবে তার জন্য পুরস্কার আছে এই কথা বলে অতএব প্রিয় দর্শক এই যে আমরা দেখছি যে উৎসাহ উদ্দীপনা প্রদান করা কোনো অবস্থা তাদেরকে দমন করে রাখা দমিত অবদমিত করে রাখা এটি আমাদের জন্য ঠিক হবে না আমরা দেখি যে অমর আদি আল্লাহ তালানহ তিনি নিজেও এভাবে এই উৎসাহ এবং উদ্দীপনা প্রদান করতেন শিশুদেরকে উদ্দে উৎসাহ প্রদান করার ক্ষেত্রে উদ্দীপনার ক্ষেত্রে হয়তো উমর আদি আল্লাহ তাল আনহুরও জুড়ি জুড়ি মেলা ভার আমরা এই জন্য দেখি ইমাম বোখাই রহমহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন উমর আল্লাহ তালাহনু তিনি বলছেন যে ইয়াহরুজমিমাজলিসি রাসুল্লাহ সাল্লাম সোহাবাতি ইবনি আবদুল্লাহ তিনি তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে নিয়ে রাসুলসলামের আলোচনার অনুষ্ঠান থেকে বা তার মজলিস থেকে তিনি বের হয়ে গেলেন আল্লাহ কলি আবিহি ওমর আন্দামা খরাজা যখন ওমর আদি আল্লাহ তালাহন এবং তার সন্তান যখন বের হয়ে যাচ্ছিলেন তখন ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর তার বাবাকে বললেন যে ফালাম্মা খরাজতুমা আবি কুলতু আমি যখন আমার বাবার সাথে বের হলাম আমি তাকে বললাম ইয়া আবাতা হে পিতা ওয়াকা আফি নফসি আল নাখলা ওই যে ঘটনাটি আমরা আগে আলোচনা করে এসেছি যেখানে ইসলাম সকলের সামনে ওপেন একটা কোয়েশ্চন তুলে ধরলেন যে এমন একটি গাছ রয়েছে যে গাছের পাতা পড়ে না এটি একজন ইমানদারের মতো সেই গাছটি কি তখন ইবনে ওমর বলেন যে আমার মনে এটি পড়েছিল যখন তিনি বের হয়ে আসছিলেন তখন ইবনে ওমর আল্লাহ তালানহু এবার তার পিতাকে বলেন বাবা আমার মনে পড়েছিল যে গাছটি হচ্ছে খেজুর গাছ তখন তিনি তার ছেলেকে জিজ্ঞেস করেন তাহলে কেন তুমি বললে না তখন তিনি বললেন যে মা মানা আনি ইল্লা আননি লাম আরাকা ওয়ালা আবা বকর তাকাল্লাম তুমা যে আমি দেখি যে আপনি এবং আবু বকর কথা বলছেন না এই জন্য আমি কথা বলিনি সুবহানাল্লাহ আল্লাহ তার মধ্যে বুদ্ধিমত্তা এই লেভেলে ছিল যে বড়রা আছে আমি এই জন্য কথা বলছি না কিন্তু আমরা বলছি যে বড়দের সামনেও শিশুদের আমাদেরকে কথা বলার জন্য উৎসাহ প্রদান করতে হবে এখানে দেখুন উমর আদি আল্লাহ তাল আনহু তাহাকে বললেন যে কেন তাহলে তুমি বললে না তোমার তো বলা দরকার ছিল তিনি কিন্তু উৎসাহ প্রদান করছিলেন তার সন্তানকে যে তুমি যদি আমাকে বলতে যে লাউ কুন্তু কুন্তা কুলতুহা কানা আহাব্বালি মিন খাদা বা খাদা তিনি তার ছেলেকে বললেন যে হে ওম আবদুল্লাহ তুমি যদি সেই উত্তরটি দিতে তাহলে আমার বিশাল সম্পদ পাওয়ার চেয়েও এটি আমার কাছে অনেক বেশি প্রিয় হতো কিভাবে উৎসাহ দিয়েছেন দেখুন যে সন্তানকে বলেছেন তুমি যদি সেদিন উত্তরটি দিতে তখন উত্তরটি দিতে তাহলে আমার এরকম হতে পারে যে বিশাল দরুণ সম্পদ রয়েছে এগুলো আমার কাছে তুচ্ছ মনে হতো তুমি যদি উত্তরটি প্রদান করতে এটা আমার কাছে এতটা এতটা উৎসাহমূলক এতটা এতটা মর্যাদাবান বা এতটা গুরুত্বপূর্ণ আমার কাছে এটি মনে হতো এভাবে ওমর আদি আল্লাহ আনহু তার সন্তানকে উৎসাহ প্রদান করেছেন আমরা সর্বশেষ ঘটনা বলে শেষ করছি সেটি হচ্ছে ওমর কেন্দ্রিক আরেকটি ঘটনা এটি বর্ণিত হয়েছে অনেকগুলো গ্রন্থে এই ঘটনাটি বর্ণিত হচ্ছে যে একবার অমর আদি আল্লাহ তালানহ এটি ইমাম আব্দুল ইবনে মোবারক তার আজহুদ গ্রন্থে ইবনে জারি রাহমুল্লাহ তার গ্রন্থে ইবনে আবি হাতেম তার গ্রন্থে এবং হাকেম তার মোস্তাদিকে ঘটনাটি বর্ণনা করেছেন যে অমর আদি আল্লাহ একবার তার সামনে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বলো তো এই আয়টি কি ক্ষেত্রে নাজিল হয়েছে আয়াওয়াদ্দু আহাদুকুম আন্তাকুন আলাহু জান্নাতুমিন নাখিল তোমাদের মধ্যে কেউ চায় যে তার জন্য একটি বাগান হবে যেখানে থাকবে খেজুর খেজুরের গাছ এবং থাকবে আঙ্গুরের গাছ তখন তারা বলল যে আল্লাহ ভালো জানেন যে আল্লাহ ভালো জানেন যে এই আয়াতটি কি ক্ষেত্রে নাজিল হয়েছে তখন ওমর আদি আল্লাহ খুবই রাগান্বিত হয়ে গেলেন কেন তোমাদেরকে জানতে হবে না তোমরা সবসময় বলবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন তোমাদেরকে জানতে হবে না কোলো না এলামো তোমরা বলো হয় জানি অথবা জানি না আল্লাহ ভালো জানেন এটি কেমন উত্তর হলো তোমরা বলো যে তোমরা জানো অথবা জানো না ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ তিনি বললেন যে ফিন আফসিমিন হা সেই আমির আল মমিন হ্যাঁ আমিরুল মমিন আমার মনে হয় যে আমি উত্তরটি দিতে পারি তখন তিনি ওমর আদি আল্লাহ বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়া ইবনা আখি হে আমার ভাতিজা ওয়ালা কুল তুমি বলো ওয়ালা তো হাক্কির নাফসাকা তুমি তোমার নিজকে ছোট মনে করো না বলো আবদুল ইবনা আব্বাস খুবই ছোট বালক শিশু সোনালি শিশু ওমর রাদি আল্লাহ সামনে বিশাল বড় বড় সাহাবাই কেরাম তাদেরকে তিনি বললেন প্রশ্ন ছুড়ে দিলেন তারা উত্তর দিল না ওমর আদি আল্লাহ এবার এই শিশু তিনি বললেন যে আমার কাছে একটি উত্তর আছে ওমর আদি বললেন বলো ওলা তো হাক্কের নাফসাকে তুমি তোমার নিজকে ছোট মনে করো না তোমাকে তুচ্ছ জ্ঞান করো না এটি হচ্ছে প্রিয় দর্শক আমাদের একটি মূলনীতি হওয়া দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে শিশুদেরকে বলি কল ইয়া বুনাইয়া ওলা তো হাক্কের নাফসাক হে আমার বৎস তুমি বলো তুমি তোমার নিজকে কোনোভাবে ছোট মনে করো না এর মাধ্যমে কিন্তু আমরা শিশুদেরকে উৎসাহ প্রদান করতে পারি আমরা দেখি যে এই উৎসাহ প্রদান করার ক্ষেত্রে কারাম এবং রাসুল্লাহ সাল্লাহাম তারা প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রিয় দর্শক আমরা এই কথা বলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ এ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আগামী পর্বে আগামী পর্বে আমরা মৌলিকভাবে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে যে শিশুদের জন্য তাদেরকে প্রশংসা করা এবং শিশুদের মাঝে আত্মবিশ্বাস বিনির্মাণের জন্য কাজ করা এই জাতীয় আরও মৌলিক কিছু মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব সে সময় ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত